আবু হুরাইরা হ্রদিল্লাহ তালাহন হতে বর্ণিত তিনি বলেন দাউদ আল্লাহ সাল্লাম এর পুত্র সুলাইমান আল্লাহ সাল্লাম একদা বলেছিলেন নিশ্চয়ই আজ রাতে আমি আমার একশো স্ত্রীর সঙ্গে মিলিত হব এবং তাদের প্রত্যেকেই একটি করে পুত্র সন্তান প্রসব করবে যারা আল্লাহর পথে জিহাদ করবে কথা শুনে একজন ফেরস্তা বলেছিলেন আপনি ইনশাল্লাহ বলুন কিন্তু তিনি একথা ভুলক্রমে বলেননি এরপর তিনি তার স্ত্রীগণের সঙ্গে মিলিত হলেন কিন্তু তাদের কেউ কোনো সন্তান প্রসব করল না কেবল এক স্ত্রী একটি অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করলো নবী সাল্লাহ সাল্লাম বলেন যদি সুলাইমান আলাহিসাল্লাম ইনশাল্লাহ বলতেন তাহলে তার শপথ ভঙ্গ হতো না আর তাতেই ভালোভাবে তার আশা মিটত